ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছন্দে ধরা বৃষ্টি ধারা টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর ঈদ মানে তো দে দোল দোলা সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছন্দে ধরা বৃষ্টি ধরা টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর ঈদ মানে তো দে দোল দোলা সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো বিভেদ বোলা নদীর মতো হৃদয় খোলা ঈদ মানে তো সাগর ভরা খুশির খেলা অপুল করা ঈদ মানে তো মনের নুপুর ঈদ মানে তো দে দুল দুলা সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশি খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদের দিনে সাম্যগরি বিভেদ ভুলে আমরা লড়ি আমরা লড়ি প্রেমে পাহাড় নদী সাগর বান ঈদের দিনে চমগড়ি বিভেদ ভুলে আমরা লড়ি আমরা লড়ি প্রেমের টানে পাহাড় নদী সাগর বান সকল প্রাণে ছড়িয়ে দিতে নীলন মধুর নীলন মধুর নীলন মধুর ঈদ মানে তো দে দুল দুলা সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধে দোলা ছন্দে ধরাবি তো দে দোল দোলা সকাল দুপুর সকাল দুপুর সকাল দুপুর ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা ঈদ মানে তো খুশির খেলা ফুলের মতো গন্ধ দোলা